السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ সময় ধরে সেই সকাল নয়টা থেকে শুরু করে এই পর্যন্ত দীর্ঘ সময় আল্লাহ তালার গুরুত্বপূর্ণ একটি আবাদত হজ্জে বাইতুল্লাহ সম্পর্কে অনেকগুলো বিষয় আমাদেরকে সরাসরি চিত্রের মাধ্যমে আমাদেরকে দেখার এবং সেই অনুযায়ী আমাদের প্রশিক্ষণের অংশগ্রহণ করার শিখার যে আল্লাপাক আমাদেরকে তৌফিক দিয়েছেন সে আল্লাহ তবানতলা শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যারা আজকে এখানে সমবেত হয়েছি আমরা সবাই আল্লাহ তবানতলার মেহমান হতে চাচ্ছি তো মেহমান হওয়ার নিয়োগ করেছি বেড়াইতে যাওয়ার ইচ্ছা করেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম স্পষ্ট করে বলছেন আল গাজী ফি সাবিল্লাহ ওয়াল হাজ ওয়াল মোতামের ওয়াফদুল্লাহ যারা আল্লাহ রাস্তা জিহাদ করে যারা হজ সম্পাদনকারী যারা উমরাকারী এরা ওয়াফদুল্লাহ আল্লাহ সুবান মেহমান তো আমরা আল্লাহ সুবান মেহমান হতে চাচ্ছি তো মেহমান হতে গেলে একটা জায়গায় যখন আমরা বেড়াইতে যাই তার আগে আমরা সেই জায়গা সম্পর্কে সেই এলাকা সম্পর্কে খোঁজ খবর নিই সেখানকার আবহাওয়া কেমন সেখানকার পরিবেশ কেমন সেখানকার মানুষ কি পছন্দ করে কি অপছন্দ করে আল্লাহ সুবান যেহেতু আমরা মেহমান হতে চাচ্ছি তা আল্লাহ সুবান সেখানে আমাদের জন্য কি পছন্দ করেন কিভাবে কি আবাদত করতে হবে না করতে হবে এগুলো জানার জন্যই আজকের এই হজ প্রশিক্ষণ বা হজ ট্রেনিং আল্লাহ সুবান আমাদের সবাইকে আল্লাহ পাকের যোগ্য মেহমান হওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সকলের হজকে হজ্জে মাবরুর হিসাবে কবল মঞ্জুর করে নিন সম্মানিত ভাই এবং বোনেরা মোটামুটি হজের যা জানা দরকার সকাল থেকে আমরা জেনে ফেলেছি তো শেষ মুহূর্তে আমি বেশি আলোচনা করব না আমরা আলোচনা এবং প্রশ্নোত্তর মিলে আমরা এই বাকি সময় অতিবাহিত করব কারণ এর মধ্যে আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে জানার অনেক বিষয় আপনাদের মনে বিভিন্ন প্রশ্ন জেগে জাগে যে কিভাবে আমি এই কাজটা করবো বা এই কাজটা এইভাবে না হয় এইভাবে হলে কি হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা শরীরী দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আমাদের পরিপূর্ণ হজের সফরটাকে তিনটা ভাগে ভাগ করা যায় আমাদের যে হজের সফরটা হবে চল্লিশ দিন এটা মূলত তিনটা ভাগে বিভক্ত তা আমরা এটাকে তিনটা পার্ট করে আলোচনা করবো ইনশাল্লাহ একটা পার্টে হবে আমাদের ওমরা এই ওমরাটা কিন্তু স্বাভাবিক ওমরা না এই ওমরাটা হজেরই অংশ হজে তামাত্তর অংশ হজ্জে কেরানের অংশ দ্বিতীয় অংশ হলো হজের যে পাঁচ ছয় দিন এই পাঁচ ছয় দিনের মূল হজ এটা একটা পার্ট আর একটা পার্ট হলো মদিনের সফর টোটাল আমাদের এই সফরের তিনটা পাঠ তো তিনটা পাঠ আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব প্রথমে ওই পাঠ সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা দিব এরপরে ওই অংশের সাথে সম্পৃক্ত প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন তাহলে আমাদের তিনটা অংশ আলাদা আলাদাভাবে আলোচনা করলে আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ আর আপনাদের সফরে তো আমি ইনশাল্লাহ আপনাদের সাথেই থাকব যে সময় যেটা দরকার সার্বক্ষণিক ইনশাআল্লাহ সকল মাসালা মাসাইল সবকিছুই আমরা যাতে আমরা যে কাফেলা যাচ্ছি এই কাফেলার নাম কি এই কাফেলার নাম জানেন না আসন্না হক কাফেলা এইটার কাজে হলো যে আপনার আমার হকটা কিভাবে সন্না অনুযায়ী হবে এই জন্য এটা আসন্না হক কাফেলা এই জন্য ওখানে গেলে আমরা দেখব যে অসংখ্য মানুষ এক একজন এক এক পদ্ধতিতে কাজ করতেছে দেখবেন যে তাওয়াপে যাবেন কতজন কত পদ্ধতিতে তাওয়াপ করতেছে হজের বিভিন্ন জায়গায় যাবেন এক একজন এক এক পদ্ধতিতে কাজ করতেছে কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে যে আমরা কাজগুলা করব রাসুল্লাহ সাল্লামের সন্না পদ্ধতিতে এই সন্না পদ্ধতিতে করার জন্যই আর সন্না বেলা কাজ করবে ইনশাল্লাহ এই জন্য আমাদের প্রথমেই মাস্তাব থাকবে যে আমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজ করব সন্ন্যত অনুযায়ী এর মধ্যে আমরা কোনো বেদাতে কার্যক্রম করব না বেদাত থেকে দূরে থাকবো সেরেক থেকে দূরে থাকবো আমাদের হজের সফরটা যেন হয় পরিপূর্ণ সন্ন্যতের আলোকে তাহলে আমাদের প্রথম যে কাজ এই কাজে আসি আমরা প্রথম কাজ হলো অমরা হজ কয় প্রকার বলেন তো দেখি আমরা যা যা শিখছি এখন আপনাদের থেকে প্রশ্ন করলে বোঝা যাবে যে এতক্ষণ পর্যন্ত কি কি শিখা হয়েছে আলহামদুলিল্লাহ সবকিছু মোটামুটি শিখা হয়ে গেছে হক কত প্রকার তিন প্রকার কি কি হক হজ্জে তামাত্ম হজ্জে কেরাম হজ্জে এফরাত আচ্ছা আপনারা এখানে যারা আছেন তারা কে কোন প্রকারের হজ করবেন হজ্জে এফরাত করবেন কে কে দেখি একজন আছেন আচ্ছা হজ্জে কারাম করবেন কেউ আছেন তো বাকি সবাই তো আলহামদুলিল্লাহ হজ্জে তামাত্ম তাহলে আমরা হজ্জে তামাত্ম ধরেই আমরা হজের বিষয়গুলো আলোচনা করব ইনশাল্লাহ হজ্জে তামাত্মর দুইটা অংশ একটা অংশ ওমরা আর একটা অংশ হজ হজ্জে তামাত্ম বলা হয় হজের মাসগুলো হজের মাস নির্দিষ্ট মাস আলোচনা করা হয়েছে না কয় মাস যে সাওয়াল দোল কাদা দোল হিজ্জা জুলহেজার কেউ কেউ বলছে প্রথম দশ দিন পর্যন্ত এটা হলো আসরুল হজ এই আসরুল হজের মধ্যে হজের মাসের মধ্যে অমরা করা এবং হজ করা এই দুইটা করাকে হজের মাসে এবং মাঝখানে অমরা থেকে হালাল হয়ে যাওয়া এটাকে বলা হয় হজ্জে তামাত আর মাঝখানে হালাল না হইলে সেটাকে বলা হয় হজ্জে কারান হজ্জে কেরান আর হজ্জে তামাত এক জিনিস বেশ কম হয়েছে হজ্জে তামাত্ম হলো ওমরা করার পরে মাঝখানে হালাল হয়ে যাবে মানে এহরাম বিহীন থাকবে আর কেরাম হলো মাঝখানের সময়টা এহরাম বিহীন থাকা যাবে না এহরাম অবস্থায় থাকতে হবে সেটাকে বলা হয় কেরাম আচ্ছা তাহলে হজ্জে তামাত্ম করলে আমাদের প্রথম অংশ হবে ওমরা এই ওমরাটা হজের অংশ তামাত্মর অংশ এটা কিন্তু অন্য ওমরা না এটা করার দ্বারা আপনার ওমরা হয়ে যাবে না আবার মনে করবেন না আমি তো হজতে ওমরা করছি আর কোনোদিন ওমরা যাবেন না আপনার ওমরা আদায় হয় নাই এখানে যে ওমরাটা করছেন এটা হলো হজ এটা হজের অংশ এটা ওমরা হয় নাই ওমরা করতে হলে আরেকবার আপনি ওমরা করার জন্য বাংলাদেশ থেকে আলাদা সফরে যাবেন সফরে গিয়ে ওমরা করবেন হজের এই ওমরা আপনার ওমরা না এটা হজ এটা খেয়াল রাখবেন আর আমাদের দেশের অনেক বাইকে বনকে দেখবেন যে ওখানে গেলে দশটা বিশটা তিরিশটা চল্লিশটা ওমরা করে প্রতিদিন তিন চারটাও করে সকালে করে দুপুরে করে বিকালে করে সারাক্ষণ দৌড়ানোর মধ্যে থাকে ওমরার মধ্যেই থাকে তো বলে যে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি কয়টা করছেন এ ভাই আপনি কয়টা করছেন আমি তো দশটা করে ফেলছি আমি তো পনেরোটা করে ফেলছি কিভাবে ওমরা করে যে আয়সা মসজিদে গিয়ে পাঁচ রিয়াল দিয়ে ওখান থেকে গাড়িতে আয়সা আয়সা মসজিদে আয়সা বলে বলে ডাকে তো আয়সা মসজিদে যায় আয়সা মসজিদে যাই এহরামের নিয়োগ করে আসে আসি আবার ফার্স্ট রিয়ালটি আসে দশ রিয়াল খরচ হয়েছে আসি এখানে তাওয়াক করে সাই করে মাথা একটু হলক করলো বা কঠোর করলো একটা ওমরা ওমরা যদি এত সহজ হইতো তাহলে একবারে যাইয়ে তো বাপ দাদা চোদ্দ গোষ্ঠী যা আছে সবার ওমরা একসাথে করে ফেলা এত আমার যাওয়া দরকার কি অথচ নবী সাল্লাম জীবনে কোনোদিন এইভাবে ওমরা করেন নাই সাহাবাই কেরাম কেউ কোনোদিন করেন নাই তাবেইনে কেরাম করেন নাই তাবে তাবেইনে কেরাম করেন নাই যুগে যুগে সালাইনেরা কেউ করেন নাই এবং এই ওমরাগুলো একটা ওমরাও হবে না কেন হবে না ওমরার জন্য শর্ত হল এহরাম এহরাম হতে হবে মিকাত থেকে তো ওই মসজিদে আয়সা আমাদের মিকাত না ওটা তিন শ্রেণীর লোকের জন্য মেকআপ এক শ্রেণীর লোক হলো যারা আহলে মাক্কা মক্কার স্থানীয় অধিবাসী যারা তাদের জন্য ওমরার মেকআপ তারা হারামের সীমানার বাহিরে গিয়ে এহরাম করে আসবেন নিয়োগ করে আসবেন দ্বিতীয় হলো যারা মক্কা বাসী না বাইরের দেশ থেকে গেছে কিন্তু তাদেরকে ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে তোমরা এখানে থাকো একামা দেওয়া হয়েছে যে তোমরা এখানে মক্কায় থাকতে পারবে সৌদি আরবে তোমাদেরকে একামা দেওয়া হয়েছে তাদের জন্য এটা মেকআপ তারপরে তৃতীয় শ্রেণী হলো যে সমস্ত মা বোনেরা ওখানে যাওয়ার পর অসুস্থ হয়ে গেছেন তিনি ওমরার কাজগুলো করতে পারেন নাই তিনি সুস্থ হওয়ার পরে আবার আয়সার আদি আল্লাহ তালা যেভাবে এখানে এসে এহরাম বেঁধেছিলেন সেইভাবে এসে করতে পারবেন তাহলে এই তিন শ্রেণীর মানুষের জন্য এই আয়সা মসজিদ বা জিয়ের রানা এরকম কয়েকটা জায়গা আছে এইগুলো হলো তাদের জন্য বিকাশ আমাদের জন্য আমরা যারা ওখানে গেছি আমরা আহলে মাক্কাও না আমাদেরকে মক্কায় স্থায়ীভাবে থাকার একামাও দেওয়া হয়নি আমাদের ভিসার মধ্যে লিখে দিচ্ছে মাওসাম সফল সফরের মানে মাওসামল হজ শুধু হজের মৌসুমে থাকতে পারবা এরপরে চলে যেতে হবে আমাদেরকে থাকার একামাও দেওয়া হয়নি তাহলে আমাদের জন্য ওই মসজিদে আয়সা তারপরে তানঈম জিরানা এসব জায়গা আমাদের জন্য মিকার নয় সুতরাং ওখান থেকে এহরাম বাঁধলে আমার ওমরা হবে না এজন্য খেয়াল রাখতে হবে যে ওখান থেকে অতিরিক্ত ওমরা তখন করা যাবে যদি আপনি হজ একবার এখানে ওমরা করে অথবা হজ করে মদিনা গেছেন মদিনা থেকে যদি আবার আপনি মক্কাতে আসেন তাহলে ওই যে ঝুল হলাইফার যে মিকারটা অতিক্রম করে আসবেন এটা দিয়ে আপনি ওমরা করতে পারবেন অথবা তায়েব গেলেন আপনি তায়েব গিয়ে তায়েফের ওই কাছ থেকে যখন আপনি মক্কা থেকে আসবেন সেখানে কারণুল মানাজল সেই নিকারটা বনবে সেখান থেকে আসলে আপনি অমরা করতে পারবেন এর বাহিরে আপনি মক্কার ভিতরে থাকি অতিরিক্ত অমরা করার কোনো সুযোগ নাই আচ্ছা আমাকে অমরার জন্য প্রথম কি কি করতে হবে চারটা কাজ করতে হবে কয়টা কাজ চারটা কাজ কি কি বলেন তো দেখি আপনারা বললে মুখস্থ হবে সহজে আমি বললে সহজে মুখস্থ হবে বলেন তো কি কি কাজ এক নম্বরে হারাম দুই নম্বরে তিন নম্বরে তাই চার নম্বরে হলক হলক বা কসর তাহলে এই উমরার কাজ হল চারটা প্রথম কাজ এহরাম এহরামের প্রস্তুতি নেওয়া শুরু করবেন যদি মদিনা যাওয়া হয় তাহলে আপনার এখানে এহরামের প্রস্তুতি দরকার নাই সেটা মদিনে যাই আপনি প্রস্তুতি নিতে পারবেন আর যদি প্রথম মক্কায় যাওয়া হয় তাহলে বাড়ি থেকে প্রস্তুতি শুরু করতে হবে এহরামের জন্য কি কি প্রস্তুতি নিতে হবে এক নম্বরে কি কাজ এক নম্বর হলো পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া এক নম্বর কাজ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া আপনি সহজে কয়টা পয়েন্ট মনে রাখবেন এক নম্বর কাজ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া অর্থাৎ আপনি নখ কেটে নেবেন তারপরে গোপ কেটে নেবেন তারপরে শরীরের যা যা পরিষ্কার করা দরকার সন্না পদ্ধতিতে সব পরিষ্কার করে নেবেন তবে চুল কাটা জরুরি বিষয় না চুল মাথার চুল ছাড়া বাকি আপনি শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা করে নেবেন এটা হলো এক নম্বর কাজ দুই নম্বর কাজ হলো আপনি এহরামের জন্য গোসল করবেন গোসল করবেন এহরামের জন্য গোসল করাটা সন্ন্যত তিন নম্বর কাজ হলো গোসল করার পরে আপনি শরীরে সুগন্ধি লাগাবেন সুগন্ধিটা এহরামের কাপড় পরার আগে লাগাইবেন চলে মাথার চলে লাগাবেন দাড়িতে লাগাবেন শরীরে লাগাবেন এহরামের কাপড় পরার আগে এহরামের কাপড়ের ভিতরে সুগন্ধি লাগানো যাবে না আতর লাগানো যাবে না এই জন্য এহরামের আগে গোসলের শেষে সুগন্ধি লাগাই নিবেন এটা তিন নম্বর কাজ চার নম্বর কাজ হলো শরীরের সমস্ত কাপড় চোপড় খুলে এহরামের দুই খণ্ড কাপড় বিহীন দুটা কাপড় একটা লুঙ্গির মতো নিচে আর একটা উপরে এটা হলো চার নম্বর কাজ পাঁচ নম্বর কাজ হলো আপনি এহরামের জন্য ওমরার জন্য নিয়োগ করবেন ছয় নম্বর কাজ তাল বিয়া করবেন এর মাধ্যমে আপনার এহরাম হবে তো আপনি এটা হলো পুরুষদের জন্য আর মহিলাদের জন্য ওই প্রথম কাজগুলো ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া গোসল করা সুগন্ধি লাগানো যাবে না মহিলারা সুগন্ধি লাগানো যাবে না মহিলাদের স্বাভাবিক যে পোশাক আছে সেই পোশাকে থাকবে কোনো পোশাক খোলা লাগবে না যে পোশাকগুলো আছে সেগুলোই থাকবে তবে খেয়াল রাখতে হবে ভালোভাবে হেজাব পর্দা এগুলো সব ঠিক রাখতে হবে শুধুমাত্র মুখমন্ডল এবং হাতের কবজি এই দুইটা খোলা থাকবে এজন্য হাত মোজা এবং মুখের মুখের সাথে লেগে থাকে এরকম কোন মেকআপ ব্যবহার করা যাবে না এহরাম অবস্থায় তাই বলে কি মুখ খুলে রাখবে মুখ সবাই থেকে গায়ে মারাম থেকে খুলেও রাখা যাবে না এই জন্য মহিলাদের আলাদা এরকম নাকাপ পাওয়া যায় যেটা লাগানো থাকবে না একটু দূরে থাকবে এই ধরনের নেকাবগুলো ব্যবহার করবেন যাতে পর্দাও ঠিক থাকবে এহরামও ঠিক থাকবে আর পায়ের পায়ের মোজা পড়তে পারবেন কোনো অসুবিধা নেই হাত মোজাটা ওই সময় পরিধান করা যাবে না আচ্ছা, আর এরপরে যেটা দুই রেখা সলাত আদায় করা এই দুই রেখা সলাত এহরামের কাপড় পরিধান করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে দুই রেখা সলাত এটা যদি পরশ নামাজের পরে হয় কোনো সলাতের দরকার নাই আর যদি ওই সময় কোনো ফরজ নামাজের ওয়াক্ত না হয় তাহলে দুই রেখার তাহিয়াতুল অজুর সলাৎ এহরামের কোনো নামাজ নাই নামাজ তো হবে কিসের তাহিয়াতুল অজুর সলাৎ আচ্ছা এ সলাৎ আদায় করে নিলেন নিয়াতটা আপনি ইচ্ছা করলে বাড়ি থেকেও করতে পারেন বা মদিনের যে হোটেল থেকে বের হইবেন সেখান থেকেও করতে পারেন অথবা জুল হলাইফার যে মিকাত সে মিকাতে আসার আগ পর্যন্ত আপনার এক টিয়ার আছে নিয়োগ করা নিয়ত মিকাতের কাছাকাছি পৌঁছার আগ পর্যন্ত যে কোনো সময় করতে পারবেন বাড়ি থেকেও করতে পারবেন বিমানে উঠেও করতে পারবেন অথবা একেবারে লাস্টে যেখানে মিকাত আসবে সে মিকাতেও করা যাবে আর নিয়ত করার সাথে সাথে তাল তালবিয়া শুরু করতে হবে আর নিয়তটা উমরার নিয়তটা কিভাবে হবে আপনারা তখন শিখছেন না বলেন না হ্যাঁ আল্লাহ আল্লাহ উমরাতান অথবা আল্লাহম্মা লাভবাহী কমরাতান অথবা শুধু লাভবাহী কমরাতান বললেই হবে আচ্ছা যদি বদলি হক করেন তখন কি বলবেন যে লাভবাহীকে অমরাতান আন অমুক যার পক্ষ থেকে করবেন তার নাম বলবেন লাভবাহীকে অমরাতান আন অমুক যার নামে করবেন পুরুষ হোক মহিলা হোক কোনো অসুবিধা নেই মহিলার বদলি হোক পুরুষে করতে পারবে পুরুষের বদলি হোক মহিলাও করতে পারবে এক্ষেত্রে কোনো অসুবিধা নাই কিন্তু শর্ত হলো মহিলা গেলে মহিলা একা যেতে পারবো না মহিলার সাথে সরিয়া সম্মত মাহারাম কাউকে আবার মাহারাম বানায় নিলেও হবে না আমাদের দেশে অনেকে এমনি মাহারাম বানাই নেয় কিন্তু বানায় নিলে হবে না মাহারামটা সরিয়া সম্মত মাহারাম সাথে থাকতে হবে আচ্ছা এহরাম গেল আপনার এক নম্বর কাজ তালবিয়া তো আপনারা আলহামদুলিল্লাহ অনুশীলন করছেন তালবিয়া ভালো করে শিখে নেবেন অনেক ভাই দেখা যায় হতে যায় তাল বিয়া পারে না তাল বিয়াটা মুখস্থ করবেন এহরাম কমপ্লিট এবার আসেন দুই নম্বর কাজ দুই নম্বর কাজ কি এহরামের কাপড় নেবেন কয় সেট দুই সেট এক সেট পরে যাবেন আর এক সেট হাতের ব্যাগে রাখবেন অনেকে আবার এটারে বড় ব্যাগে ঢুকাই পেলাম বড় ব্যাগে ঢুকাবেন না হাতে রাখবেন সাথে রাখবেন তাহলে আপনি মক্কাতে গিয়ে আর দ্বিতীয়বার বড় ব্যাগ খোলা রাখবে না বড় ব্যাগ খোলার আগে আপনি ওমরার জন্য যা যা দরকার এগুলো সাথে রাখবেন যে কাপড়টা পরে মদিনা থেকে মক্কা আসবেন অথবা দেশের থেকে মক্কা যাবেন এটা যাইতে যাইতে দেখা যাবে যে এটার মধ্যে ঘাম লেগে যাবে তারপরে আপনার বিমানের টয়লেট গুলো বাথরুম গুলোতে গেলে প্রস্তাব লেগে যেতে পারে বিভিন্ন রকমের আপনার নাপাকি বা কোনো ঘাম দুর্গন্ধ লেগে যেতে পারে এই জন্য মক্কা মোকাররামায় গিয়ে হোটেলে গিয়ে আপনি একটু গোসল করে নেবেন গোসল করে যে এহরামের কাপড়টা পরিধান করে যাবেন এটা চেঞ্জ করে নেবেন পাল্টাই নেবেন নতুনটা করবেন কারণ এটা যেতে যেতে আপনার এটা ময়লা লেগে যেতে পারে দুর্গন্ধ হতে পারে কিছু না হোক তারপরে আপনি খুলে একেবারে ফ্রেশ ভালো কাপড়টা আপনি ওইটা পরিধান করে আপনার ওমরাটা করবেন এটা খেয়াল রাখবেন আচ্ছা এরপরে বায়তুল্লাহ সামনে গেলেন বায়তুল্লাহ সামনে গিয়ে আপনার তালবিয়া বন্ধ হয়ে যাবে বন্ধ হওয়ার পরে তাওয়াব শুরু করবেন এবার দুই নম্বর কাজ আপনার স্টার্ট তবে সর্বপ্রথম যখন বায়তুল্লাহটা দেখবেন তখন দোয়া করবেন আল্লাহর কথা ওই সময় আপনার ভিতরে একটা অনুভূতি কাজ করবে যে সারা জীবন দোয়া করছে আল্লাহ তোমার ঘর না দেখায় মৃত্যু দিও না তোমার ঘরে জীবন একবার হলেও যাওয়ার তো অপেক্ষ দিও আল্লাহ পাক আমার দোয়াটা কবল করছেন আল্লাহর ঘরটা দেখছি এই সময় যে অন্তর অনুভূতিটা আসবে এটা দোয়া কবলের একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত সে সময় সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করবেন আর ওমরা করতে যখন যাবেন তখন কয়েকজন মিলে মিলে যাবেন সাত আটজন দশজন মিলে এবং সবাই একসাথে থাকার চেষ্টা করবেন তবে একসাথে না থাকলেও কোনো কারণে যদি আপনি একসাথে থাকতে পারলেন না অনেক সময় পারা যায় না দেখা যায় আপনার ইচ্ছা আছে একসাথে থাকার কিন্তু তাও থাকতে পারেন নাই তাও করতে যাই ছুটে গেছেন তা বয়ের কিছু নাই আপনি এখান থেকে যদি তাও শিখে যান নিজে নিজে তাও করে ফেলবেন আর হোটেলের কাজ তো আপনার সাথে থাকবেই আর হোটেল সিনা তো সব বাইতুল্লাহ দরজা আছে গেট আছে যে কোনো একটা গেট কোন গেট দিয়ে ঢুকতেছেন এটা খেয়াল রাখবেন ওই গেট বরাবর কোন দিক দিয়ে আসছেন রাস্তাটা একটু খেয়াল রাখলেই কঠিন কিছু না আর এখন তো মোবাইলের যুগ মোবাইলে আপনি নম্বর রাখলেন আরেকজনকে বললেন যে আমি এত নম্বর কেটে আছি অমুক জায়গায় আছে তাহলে কোনো অসুবিধা নাই আচ্ছা তাও আপনার শুরু করবেন কোন জায়গা থেকে আপনারা তো আমাদের কিন্তু এতক্ষণ ট্রেনিং নিচ্ছেন হ্যাঁ তারপরে তোমাদের কোন থেকে যেখান থেকে সবুজ বাতি আচ্ছা তাও শুরুতে কি করতে হবে কয় হাত তুলতে হবে হ্যাঁ ওখানে অনেক মানুষ দেখবেন দুই হাত তুলতে আমরা তুলবো কয় হাত এক হাত ডান হাত তুলবেন ডান হাত তুলে কি বলবেন হ্যাঁ, প্রথমবার বলবেন বিসমিল্লাহ আল্লাহ আকবর বাকি ছয়বার বলবেন শুধু আল্লাহ আকবর হাতেকে চোমা খাতে হবে অনেক লোক দেখবেন বিসমিল্লাহ আল্লাহ আকবর বিসমিল্লাহ আল্লাহ আকবর ওয়ালিল্লাহাম ওয়ালিল্লাহাম মানে কি অবস্থা করতেছে ওই জায়গায় দেখলে আপনার হাসি আসবে মানে সুন্নত সম্পর্কে দিন সম্পর্কে কোনো নলেজ নাই জ্ঞান নাই সে ইচ্ছা মতো বলতে আছে কয়বার বলতেছে তার কোনো ঘটনাও নাই তাহলে একবার শুধু না চোমা খাওয়া যাবে না শুধু বিসমিল্লাহ আল্লাহ আকবর প্রথমবার বাকি ছয়বার শুধু আল্লাহ আকবর সপ্তমবার কিছুই বলা যাবে না মানে যেইবার আপনার শেষ তখন আর আল্লাহ আকবর হবে না তখন আপনি চলে যাবেন সামনের দিকে কারণ আপনার আল্লাহ আকবরটা হবে তাওয়াফের শুরুতে ছক্করের শুরুতে তো তখন তো আপনার তাওয়াফের শেষ সাতবার হয়ে গেছে আবার তো আর ছক্করে নাই তা আপনি আল্লাহ আকবর বলবেন কেন অনেকে দেখবেন যে সেখানেও আল্লাহ আকবর বলে আটবার বলে কিন্তু আপনি বলবেন সাতবার শেষবারে বলা যাবে না আর হাতের মধ্যে চুমা হবে না এরপরে আপনার হাজরা সোয়াব থেকে শুরু হবে শুরুতে একটা দোয়া আছে আল্লাহ ইমান আনবিক এই দোয়াটা শেখার চেষ্টা করবেন বইয়ের মধ্যে আছে যতবার তাওয়াব করবেন প্রত্যেকবার তাওয়াবের শুরুতে এই দোয়াটা পড়বেন যদি পারেন না পড়লে তাওয়াবের কোনো সমস্যা হবে না তবে পড়াটা উত্তম এটা আবদুল্লাহ অমর রাজি রাদিয়াল্লাহু যখন তাওয়াব শুরু করতেন তখন এই দোয়াটা পড়তেন এরপরে আপনি তিন দিক ঘুরে আসবেন কোনো দোয়া নাই নির্দিষ্ট কোনো দোয়া নাই আপনার ইচ্ছা মতো কোরআনে যত দোয়া আছে হাদিসে যত দোয়া আছে বা কোরআন তালাবাদ করতে পারেন দরদ পড়তে পারেন ঝিকির আজকার করতে পারেন নিজের বাংলা ভাষায় দোয়া করতে পারেন যা মনে চায় সব দোয়া তিন পাশে এরপরে আপনার প্রথম যে কোনাটা এটার নাম হলো হাজরা আসওয়াদ যেখান থেকে শুরু করলেন এরপরে যে কোনটাতে যাবেন এটার নাম হলো রত্নে স্বামী এরপরের কোনটা রত্নে ইরাকি এরপরেরটা রত্নে ইয়ামেনি এই রত্নে স্বামী রত্নে ইরাকি এখানে এগুলো অতিক্রম করে যাবেন সুনির্দিষ্ট দোয়া নেই কিন্তু রত্নে ইয়ামেনি যখন আসবেন সেখান থেকে শুরু করে রত্নে ইয়ামেনি যখন আসবেন সম্ভব হলে রত্নে ইয়ামেনিকে শুধু ডাইন হাত দিয়ে স্পর্শ করবেন চুম্বনও দেওয়া যাবে না এবং যদি আপনি ধরতে না পারেন ইশারাও দেওয়া যাবে না যদি ধরতে পারেন শুধু স্পর্শ করবেন রত্নে ইয়ামেনি মাকামে ইব্রাহিম বরাবর পিছনের দিকে গিয়ে দু রেখা সলাত আদায় করবেন প্রথম রাখাতে কুলিয়া জুহাল কা কাফেরুন দ্বিতীয় রাখাতে এর মাধ্যমে আপনার তাওয়াফের কাজ শেষ আচ্ছা কাবার সাথে কয়েকটা জিনিস আছে একটা হলো হাজরা আতোয়ার হাজরা আতোয়ার চুম্বন দেওয়াটা হলো সন্ন্যত যদি আপনি মানুষের সাথে ধাক্কাধাক্কি না করে মারামারি না করে স্বাভাবিক পন্থায় চুম্বন দিতে পারেন তাহলে সুন্নত কিন্তু চুম্বন দিতে যায় যদি অন্য মানুষকে কষ্ট দিতে হয় ধাক্কাধাক্কি করতে হয় মারামারি করতে হয় মহিলার সাথে ধাক্কাধাক্কি ঠেলাঠালি করতে হয় তাহলে চুম্বন দিলে আরো খোয়াবের পরিবর্তে গুণা হবে এই জন্য এইরকম চুম্বন দেওয়ার দরকার নাই আপনি না পারলে বসে থাকবেন এটা হজরও কোনো ক্ষতি হবে না উমরারও কোনো ক্ষতি হবে না কোনো গুণাই হবে না বরং আপনি একটা সুন্দর থেকে আপনি অনিচ্ছাকৃত মাহরুম হতেন বরং এটা হারাম কাজের থেকে মাহরুম থাকাটা অনেক ভালো আরেকটা জায়গা আছে বায়তুল্লাহ দরজা থেকে শুরু করে আপনার হাজিরা সোয়াদ পর্যন্ত এই জায়গাটার নাম হলো মোলতাজাম মোলতাজামে দোয়া করাটা সুন্দর এটার মধ্যে হাত লাগাই বুক লাগাই মুখ লাগাই আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া কবলের জায়গা আর এই পাশে গেলে একটা অতিরিক্ত বায়তুল্লার একটা অতিরিক্ত অংশ আছে এটার নাম হলো হাতিম হাতিমে কাবা এটার ভিতরে সম্ভব হলে দুই রেখাত সলার আদায় করবেন এর বাহিরে বায়তুল্লার অন্য কোনো জায়গা ধরে দাঁড়ায় থাকবেন না অনেক মানুষ সব জায়গা দিয়ে ধরে দাঁড়ায় গেছে তারপরে কেউ বায়তুল্লাহর সাথে ঘামছা কাপড় চোপড় এহরামের কাপড় ঘষাঘষি করতেছে বরকতের জন্য নিয়ে আসতেছে এই জাতীয় কোনো কার্যক্রম করা যাবে না বরকতের এই জায়গাগুলোতেই শুধুমাত্র আপনি বরকত নেবেন আচ্ছা তাওয়াপের সময় আপনার আরো দুটা কাজের কথা বলা হয়েছে একটা হলো রমল আর একটা হলো রমলটা হলো এই দুটা কাজই হলো প্রথম তাওয়াপে পরবর্তী তাওয়াপে আর নাই রমল হলো তিন করে প্রথম তিন করে একটু স্বাভাবিক গতির থেকে একটু মানে একটু জোরে হ্যাঁ একটু আপনি বুঝাতে চাচ্ছেন যে আপনি একজন মুজাহিদ যে এই এই ধরনের ভঙ্গিতে আপনি প্রথম তিন চক্করে যাবেন বাকি চার চক্কর স্বাভাবিক গতিতে আর এস্তেবাটা সাত চক্করেই হবে এস্তেবা হলো ডান কাঠটা খোলা থাকবে বাম কাদের উপরে দুটা দিয়ে রাখবেন এটা প্রথম তাওয়াপের সব চক্করে থাকবে তবে যদি এর মাঝখানে নামাজের ওয়াক্ত হয়ে যায় তাহলে কিন্তু কাজ দেখে রাখতে হবে আচ্ছা, এই হলো দুই নম্বর কাজ মোটামুটি তাওয়াব শেষ তিন নম্বর কাজ সাফা মারোয়া সাইশ তাওয়াফের কাজ শেষ হওয়ার পরে আপনি চলে যাবেন সাফা মারোয়ার দিকে যাওয়ার সময় তার আগে জমজমের পানি পান করে নেবেন কিছু পানি পান করবেন কিছু পানি মাথায় দিবেন দিয়ে সাফা পাহাড়ের দিকে যাবেন যাওয়ার সময় কি বলবেন ইন্না সাফা আল মারোয়া তামিন শাহরিল্লা এই আয়সা তালাবাদ করতে করতে সাফা পাহাড়ের দিকে উঠবেন সাফা পাহাড়ে উঠার সময় তিনবার বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর উঠে গেছেন উপরে এরপরে আপনার সাই স্টার্ট হবে কথাটা বুঝতে পারছেন সাই শুরু হবে আপনার সফা পাহাড়ের উপর থেকে চলে যাবেন মারোয়ার দিকে যেখানে উপরে সবুজ বাতি আছে ওই জায়গাটার মধ্যে কি বলবেন দৌড়াবেন আর বলবেন রব্বির ফির ওয়ারহাম ইন্নাকা আন্তাল আজল আকরাম তোমাটা মুখস্থ করে দেবেন রব্বির ফির ওয়ারহাম ইন্নাকা আন্তাল আজল আকরাম এটা বলবেন দৌড়ানোর শব্দ আচ্ছা শুধু ওই অংশটা দৌড়াবেন মহিলারা দৌড়ানো যাবে না মহিলারা স্বাভাবিক গতিতে অতিক্রম করবেন সাফা থেকে যাবেন মারোয়া পাহাড়ে মারোয়া পাহাড়ে ওঠার সময় তিনবার বলবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার ঠিক সাফা পাহাড়ে যেরকম দোয়াগুলো করছেন আর দুইবার দোয়া করছেন এখানেও তিনবার দোয়া করবেন দুইবার দোয়া করবেন মারোয়া পাহাড়ের উপরে শুধু প্রথমবার একবার একবার সাফা পাহাড়ে একবার মারোয়া পাহাড়ে একবার এরপরে মারোয়া থেকে সফা আসবে সফা থেকে মারোয়া গেলে একবার মারোয়া থেকে সফা আসলে আরেকবার এইভাবে আপনি সাতবার অনেকে চলতে পারে করে বসে থাকে মনে করে যে সফা থেকে যেহেতু শুরু করছি সফা আসলে একবার এইভাবে চলতে বার করে ফেলায় কিন্তু হবে সাতবার সফা থেকে মারোয়া গেলে একবার মারোয়া থেকে সফা আসলে আরেকবার এইভাবে মোট সাতবার তো সফা পাহাড়ে শুরু হবে মারোয়া শেষ হবে তৃতীয় কাজও শেষ এর মাঝখানেও সুনির্দিষ্ট কোনো দোয়া নেই আপনি সাই করার সময় নিজের ইচ্ছা মতো যে কোনো দোয়া জেগে রাজকার পড়তে পারবেন নির্দিষ্ট কোনো দোয়া নেই বাস এরপরে শেষ এরপরে আপনি কি করবেন চতুর্থ কাজ হলক অথবা খতর যারা মাথা হলক করে তাদের জন্য নবিসাম তিনবার দোয়া করছেন আর যারা কসর করে মানে ছোট করে কিন্তু মুন্ডন করে না তাদের জন্য একবার দোয়া করছেন তাহলে হলক করাটা হলো উত্তম তবে এই ক্ষেত্রে একটা মাসালা মনে রাখবেন যদি আপনি এমন সময় হজে গেছেন হজের আর বেশি দেরি নেই মাঝখানে খুব অল্প সময় এই সময় যদি আপনি প্রথমবার মাথা মুন্ডন করেন তো হজের সময় মুন্ডন করার মতো আপনার চুলে গজাবে না তাহলে প্রথমবার আপনি হলক না করে প্রথমবার কফর করবেন মানে ছোট করে নেবেন আর দ্বিতীয়বার হজের সময় মুন্ডন করবেন যদি কাছাকাছি হয় আর যদি অনেক দূরে হয় এক মাস এখনো সময় আছে হজের তাহলে আমি অমরার সময় হলক করলাম এক মাসের মধ্যে মোটামুটি চুল আবার উঠে গেছে হজের সময় আবার করলাম কিন্তু দেখছেন মাঝখানে আর সময় আছে সাত আট দিন দশ দিন হজের এমন সময় যদি আপনি হলক করেন তো সাত আট দিনে তো চুলে গজাবে না দ্বিতীয়বার কি করবেন এজন্য তখন প্রথমবার কসর করবেন দ্বিতীয়বার হলক করবেন আর মা বোনদের জন্য হলকও লাগবে না কসরও লাগবে না কি করতে হবে শুধু এক ইঞ্চি পরিমাণ কেটে দিতে হবে তবে মাহারাম যিনি যাবেন উনি খেয়াল রাখবেন উনি আগে নিজে হলক হয়ে নেবেন তারপরে চুল কাটবেন উনি নিজে হলক হওয়ার আগে আরেকজনকে হলক করতে যাবেন না কারণ হলক হওয়ার এক পর্যন্ত তো তিনি এহরাম অবস্থায় আছেন আর এহরাম অবস্থায় শরীরের চুল তোলাও হারাম কাটাও হারাম আরেকজনের চুল কাটাও হারাম তো উনি তখন এহরাম অবস্থায় চুল কাটার হারাম কাজ করছেন এটার জন্য ওনার ফিরিয়ে দিতে হবে ওনার মানে আমরা সমস্যা হবে এই জন্য এটা খেয়াল রাখতে হবে যে আগে নিজেরটা হলফ করে নিয়ে তারপরে উনি মাহারামের চোখ কাটতে পারবেন তাহলে ওমরার কাজ মোটামুটি শেষ আচ্ছা এহরাম অবস্থায় কি কি কাজ করা যাবে না এটা তো আলোচনায় ছিল আপনার শরীরের কোনো অংশ থেকে কোনো চুল তোলা যাবে না ইচ্ছাকৃত তোলা যাবে না চুল কাটা যাবে না সেলাইযুক্ত কোনো কাপড় পরিধান করা যাবে না এহরাম অবস্থায় তারপরে কোনো প্রাণী শিকার করা যাবে না তারপরে মক্কার এবং হারামের সীমানার ভিতরে কোনো গাছপালা কাটা যাবে না তোলা যাবে না তারপরে ডালপালা কাটা যাবে না মক্কা মক্কা জামার মধ্যে তারপরে বিয়ে সাদী করা যাবে না বিয়ে সাদীর কোনো প্রস্তাব দেওয়াও যাবে না তারপরে কোনো ঝগড়া জাতি করা যাবে না কোনো অশ্লীল কথাবার্তা বলা যাবে না তারপরে কোনো ধরনের মানে হিংসাত্মক কোনো কার্যক্রম একজন আরেকজনের প্রতি করা যাবে না সব যাবতীয় হারাম কাজগুলো থেকেও বিরত থাকতে হবে এবং অনেকগুলো বৈধ কাজ থেকেও ওই সময় বিরত থাকতে হবে এই জন্য এটার নাম হলো এহরাম যে মোটামুটি আমরা এহরামের প্রাথমিক ধারণা দিলাম উমরা সম্পর্কে আজান হয়েছে আচ্ছা তো এর মধ্যে আমরা প্রশ্নোত্তর করতে থাকি তারপর জামাত হবে ইনশাল্লাহ যে এবার ওমরা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে এই সংক্রান্ত বলো মানে না হ্যাঁ, এই সময় এত ওমরা না করে বেশি বেশি তাওয়াব করবেন তাওয়াব প্রয়োজনে ডেলি পাঁচবার করেন পাঁচ ওয়াক্ত নামাজে এটার অনেক স্বভাব এক একটা তাওয়াপে নবিসাম বলছেন এক একটা গোলাম আজাদ করার স্বভাব আর আপনি ওই ছাড়ছেন যে মা বাবার জন্য ওমরা করবেন অমকের জন্য ওমরা করবেন আপনি তাওয়াফের আগে এই নিয়ত করবেন যে এই তাওয়াফটার স্বভাব আমার আম্মার জন্য এটার স্বভাব আমার আব্বার জন্য এরকম তাওয়াফ আপনি করতে পারবেন তাওয়াফের আগে আব্বার জন্য আম্মার জন্য তারপর নানা নানির জন্য দাদা দাদির জন্য স্ত্রীর জন্য ওই তাওয়াফ করতে পারবেন আপনি এই জন্য আপনার ওমরা করার দরকার নাই তাওয়াফের স্বভাবটা আপনি দিতে পারবেন না এরকম কোন বাধ্যবাধকতা নাই তবে হলক বলতে যেটা বোঝানো হয় সেটা হলো মানে মুন্ডন করা কথর করা হয় কথর হলো কেছে দিয়ে ছোট করা যেমন ভোপের ব্যাপারে বুঝতে পারছি ওইটা ওইটার ব্যাপারে মানে সবসময়ের যে সুন্নত যেমন আমি গোপ কাটবো এটার জন্য কেচে দিয়ে কাটাটা সুন্নত এটা যদি আমি ফ্ল্যাট দিয়ে করি এটা সুন্নতের খেলা এটা করা যাবে না আর আপনার গোপালের নিচে পশম পরিষ্কার করা এটার সৈন্য তৈন্য তুলে ফেলা টেনে তুলে ফেলা কিন্তু আমরা তো এটা প্রথম থেকে না করার কারণে এখন কিন্তু টেনে তোলা যাবে না তো টেনে না তুলতে পারলে এটা খলক করতে হবে ব্লেড দিয়ে বা কুট দিয়ে মুন্ডন করতে হবে ঠিক এইভাবে আপনার মুন্ডন নাপের নিচের পশম আপনি মুন্ডন করতে হবে যেগুলো মুন্ডন করা সেগুলো মুন্ডন করাটাই সুন্দর যেটা কাটা সেটা কাটাটাই সুন্দর জি জি মানে প্রথম কথা হলো যে দুইটা কাপড় থাকবে মূল কাপড় এই দুইটা হতে হবে কিন্তু আপনি বেল্ট যেটা ব্যবহার করবেন ওইটা কাপড়ের অংশ না ওইটা হলো এই কাপড়টাকে ঠিক রাখার জন্য ওইটা সেলাই যুক্ত হতে পারবে কোনো অসুবিধা নেই তারপরে আপনার টাকার ব্যাগ থাকতে পারে আপনার সাথে একটা ব্যাগ রাখতে পারেন টাকা পয়সা রাখার জন্য বিভিন্ন প্রয়োজনীয় সেটা তো সেলাই করা আপনি আরাম অবস্থা ছাতা ব্যবহার করতে পারবেন ছাতা তো সেলাই করা এরকম সেলাই করা ওইসব জিনিস ব্যবহার করা যাবে কিন্তু শরীরে সাথে সম্পৃক্ত ব্যবহার করা ঘড়ি ব্যবহার করা যাবে মহিলারা অলঙ্কার আদি ব্যবহার করতে পারবেন এগুলো ব্যবহার করা যাবে কোনো অসুবিধা নেই মোলতাজামটা হলো মানে দরজা আর হাজরা এর এই মাঝখানের যে জায়গাটা এটার নাম মোলতাজাম এটা দোয়া কবলের একটা গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গাটাতে আপনি যে কোনো সময় আপনি গিয়ে হাত দিয়ে ধরতে পারবেন বুক লাগাইতে পারবেন লাগায় দোয়া করবেন আল্লাহ এখানে দোয়া কবুল করবেন এটা একটা দোয়া কবুলের জায়গা জি তাওয়াপের মধ্যেও দোয়া করা যাবে তাওয়াপের মধ্যে আপনি দোয়া করতে পারবেন কোনটা স্পর্শ করা আপনি তাওয়াপের মাঝখান দিয়েও স্পর্শ করতে পারবেন দোয়া করতে পারবেন তাওয়াপ শেষ করিও করতে পারবেন তবে উত্তম হলো তাওয়াপের মাঝখান দিয়ে না গিয়ে আপনি এটার জন্য আলাদা সময় যাবেন অন্য সময় সময় তাও করতেছেন না বা তাও শেষ করে ফেলছেন তখন যাবেন ওখানে কারণ ওখানে যাওয়ার সময় যে চাপ যে ওইটার দ্বারা আপনি তাও করতে কষ্ট হবে এই জন্য ওইটা ভিন্ন সময় যাবেন বা একবার যাবেন কষ্ট করে হলেও না হাতাও খাবো না আল্লাহ একবারও বলবো না যখন আমার সাতবার শেষ আমি সামনের দিকে চলে যাব সামনের দিকে তবে বের হওয়ার জন্য কিছু মানে এখানে এটা জেনে রাখা দরকার আমার যখন সপ্তম বাস শেষ আমি আছি ধরেন বাইতুল্লার কাছাকাছি আমার এই পাশে ধরেন দশ বারো পনেরো বিশ লাইন আছে তা অনেক মানুষ কি করে এই হাজার হাজার লাইন অতিক্রম হলেই মানুষকে ঠেলি হওয়া শুরু করে দেয় তা আপনি এভাবে বের না হয়ে আপনি ওর সাথে সামনে চলে যাবেন সামনে যাবেন আর আস্তে আস্তে ডাইনে যাবেন বা সামনে যায় আপনি এমনি অটোমেটিক বের হয়ে যাবেন তাহলে আর মানুষেরও কষ্ট হলো না আপনি স্বাভাবিকভাবে বের হয়ে গেলেন আচ্ছা মাকাম ইব্রাহিমের ভিতরে না মানে মাকাম ইব্রাহিমের পিছনে পেছন বলতে একেবারে যত দূর যাইতে পারে মানে আপনার মাথা পেরিয়া তো পুরাটাই মাথা পেরিয়ার পরে যে মসজিদ আছে মসজিদের ভিতরে হোক অথবা সাবা মারোয়ার ওই অংশে হোক মানে মাকাম ইব্রাহিমের পিছনে এই সাইডে আদায় করাটা সুন্দর তবে কোনো কারণে আপনি এদিকে জায়গা পাচ্ছেন না ভিড় বেশি তাহলে পুরো মসজিদে হারামের যে কোনো জায়গায় আদায় করলে হয়ে যাবে এখানে আদায় করাটা হলো উত্তম কিন্তু এখানে আদায় না করতে পারলে কোনো অসুবিধা নেই আমরা তাহলে সলাত আদায় করে নিই এরপরে সলাতের পরে ইনশাল্লাহ জি এহরাম অবস্থা তো মাথা মুন্ডন করা যাবে না মানে তাও যখন আমার তাও অপশেষ তাইও শেষ তখন এহরাম খোলা যাবে না মানে মাথা মন্ডল করার পরে গিয়ে এহরাম খুলতে হবে তার আগে এহরামের কাপড় খোলা যাবে না এহরাম থাকবে দোয়া তো বেশি না দোয়া দেখে দেখে পড়া যাবে জি পড়া যাবে আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আলা রসুলিল্লাহ আলা আলিহি ওসাহবিহি আমাদের একজন ভাই নামাজের আগে জানতে চেয়েছিলেন যে তাওয়াব করার সময় যদি কয় চক্কর হয়েছে যদি ভুলে যান তখন কি করতে হবে তখন আপনার নিচের হিসাবটা ধরে নিতে হবে অর্থাৎ পাঁচটা হয়েছে না ছয়টা হয়েছে এরকম সন্দেহ দেখা যায় তখন পাঁচটা ধরে নিতে হবে কমের চাদরে নিতে হবে সবসময় আর যদি ওখানে অনেক পাঁচ ছজন মিলে একসাথে আমরা তাওয়াফ করতেছি এখানে চারজন বলতেছে যে ছয়টা হয়েছে দুইজন বলতেছে যে পাঁচটা হয়েছে ওই চারজনেরটা ধরা হবে যদি কয়েকজনে মিলে একসাথে করে আর যদি একাকি করে তাহলে ওই কমের হিসাবটা ধরবে বেশিটা বাদ দিয়ে কারণ এক চক্কর যদি কম হয় তাহলে তার তাওয়াপ হবে না এই ইচ্ছা করে বেশি করা যাবে না কিন্তু ভুল ক্রমে বেশি হলে অসুবিধা নাই কিন্তু কম করা যাবে না এটা খেয়াল রাখতে হবে যে তাওয়াবটা ওজুবিহীন করা যাবে না তাই ওজুবিহীনও করা যাবে তফা মারোয়া তাই কিন্তু তাওয়াব ওজুবিহীন করা যাবে না ওইটাই বাইতো ওইটাই জানতে চেয়েছেন তো এখন তাও করতেছি আমার এই সময় মাঝখান দিয়ে উজু চলে গেছে তাহলে আমি হয় এক চক্কর করছি অথবা দুই চক্কর হয়েছে বা তিন চক্কর হয়েছে যেই জায়গা থেকে আমার উজু চলে গেছে ওখান থেকে আমি গিয়ে উজু করে আসব উজু করে এসে আবার ওখান থেকে শুরু করব হজরা চর থেকে শুরু করা জরুরি না আমি যে পর্যন্ত করছি ওখান থেকে শুরু করলেই হবে ওখান থেকে শুরু করে বাকিটা শেষ করলেই তাও হয়ে যাবে হয়তো আমরা বললেন অথবা ব্যাংকের মাধ্যমে গভর্নমেন্ট করলাম করার পরে ওই সম্পূর্ণ হয়েছে আমি না শুনে কি মাথা করতে পারবো কিনা যে এটা আমরা ওই আলোচনা আসলে ইনশাল্লাহ জবাব দেব যে খেয়াল থাকবে যে ওমরা সংক্রান্ত আর কোনো প্রশ্ন আছে কিনা না থাকলে আমরা এটা শেষ করে দ্বিতীয় দাপে যাব এ সম্পর্কে এহরাম তাওয়াফ জি মানে কিসের মধ্যে যাবে সংকেত ব্যবহার করা যাবে কোনো অসুবিধা নেই অনেকে ওই যে হাতের মধ্যে ওই টিপ দিলে যে এক উঠে দুই উঠে এরকম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলা অনেকে হাতের মধ্যে রাখে তো ওইটা এক চক্কর শ্বাস হলে এক টিপ দিল দুই চক্কর শ্বাস হলে যে কোনো উপায়ে মানে যে যেভাবে বুঝে সেভাবে হিসাব রাখতে পারবে কোনো অসুবিধা নেই জি তাহলে দম দিতে হবে কারণ তার ওয়াজিব ওয়াজিব তরক আছে চুল কাটা শেষ হওয়ার আগ পর্যন্ত এহরাম খুলতে পারবে না দমটা মক্কাতেই দিতে হবে ওইটা ওখানে জবাই করে মক্কার মিসকিনদের মধ্যে বন্টন করে দিতে হবে কোথায় হজের সময় দম হিসাবে যদি নেয় মানে ওই যে ব্যাংক এবং বিভিন্ন জমা যে জমাটা নেয় ওইটা যখন দম হিসাবে নিলে দেওয়া যাবে কিন্তু হাতি হিসাবে নিলে ওখানে দেওয়া যাবে না যেমন হজের আগ পর্যন্ত কিন্তু যে টাকাটা জমা নেয় এটা হাতি হাতের জন্য নেই হজের পরে আপনার দমের জন্য টাকা নেয় হ্যাঁ তো যদি দমের জন্য নেয় ওখানে দিয়ে দিলে হবে আর দমের জন্য না নিলে তো মিনাতে ওখানে পাশে বাজার ওই বাজার থেকে আপনি ছাগল একটা কিনে সদাকা করে দিলে হয়ে যাবে জবাই করে এটা সহজ দম দেওয়া কঠিন কোনো বিষয় না নিজেরাই করা যায় না আমাদের দেশে দিলে হবে না ওখানে করতে দিতে হবে আর তবে এখানে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে অনেক ভাইকে দেখা যায় অনুমান করে দম দেয় মানে ভুল হয়েছে কি হয় নাই ওয়াজের তরফ হয়েছে কি হয় নাই সন্দেহ করে কয় যদি কোনোখান থেকে ভুল হয়ে যায় হ্যাঁ, এই সন্দেহ করে দম দেওয়া শুরু করে দম একটা দিয়ে দিই যাতে ভুল হইলে এটা কাপড়া হয়ে যায় এরকম সন্দেহ করে দম দেওয়া যাবে না সুনির্দিষ্ট ভাবে কোনো ওয়াজিব তরক হয়েছে এরকম নির্দিষ্ট না হইলে দম দেওয়া যাবে না ওইটা ওমরা হবে না হ্যাঁ হয় জুল হোলাইফা পার হয়ে মদিনা যাইতে হবে অথবা টাইপ যাইতে হবে মেকআপ পার হয়ে ওই দিক থেকে যদি আসে তাহলে হবে তাহলে আমরা করতে পারবো তায়েফ থেকে আসলেও হবে মদিনা থেকে আসলেও হবে দুই দিক থেকে আসার সময় মিকাত আছে কিন্তু ওই আয়সা মসজিদের এই মিকাতে গেলে হবে না জি দাওয়াত আগে না এখানে তো ইশারা তো করা যাবেই না সাতবার যেহেতু আমার শেষ এই এই সময়ে ইশারাও হবে না কিছুই হবে না তবে চুম্বন যদি কেউ সাতবার শেষ হয়েছে এখন উনি মনে করতেছে যে উনি চুম্বন দিবেন ইচ্ছা করলে উনি চুম্বন দিতে পারে কোনো নিষেধাজ্ঞা নাই যদি সুযোগ আছে বা খালি দেখা যাচ্ছে উনি চুম্বন দিতে পারবেন চুম্বন দিলে কোনো অসুবিধা নাই কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই এখানে না কিছুই করতে হবে না কিছু এদিকে কিছু করা লাগবে না হাজরাত পথকে এরকম তাওয়াফের মাঝখান দিয়েও দেওয়া যাবে কোনো অসুবিধা নেই যদি কেউ দুই চক্কর করছে তিন চক্কর করছে তারপরে আসে কিছুক্ষণ অপেক্ষা করছে চুম্বন দিচ্ছে কোনো অসুবিধা নেই হ্যাঁ কিন্তু ওজু থাকতে হবে বাকি চক্করগুলোতে ওজু থাকতে হবে রমলার ইস্তেবা ওয়াজিব না এটা হলো সুন্নত এটা না হলে তাওয়াফ হয়ে যাবে তাওয়াফ হয়ে যাবে তবে সুন্নত হলে রমল করা ইস্তেবা করা জি তাওয়াফ কম বেশি হবে জি না করলে গুণা হবে না তবে ইচ্ছা করে কোনো সুন্নতকে বাদ দেওয়া যাবে না কোনো ওজনের কারণে হয়তো বাদ দেওয়া যেতে পারে কিন্তু ইচ্ছা করে বাদ দেওয়া যাবে না তাহলে সুন্নতর প্রতি অবজ্ঞা এসে যাবে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা